আবু ইসাক রহমাতুল্লাহ আলহি বলেন আমি বারা রাজিল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছি যে তিনি বলেন আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন আমার পিতা আজিব রাজিল্লাহ তাল্লাহ্ন এর নিকট হাওদা কিনলেন আমি আবু বকরের সাথে কেনা হাওদাটি বই নিয়ে চললাম তখন আমার পিতা আজিব রাজিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে তার হিজরতের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন আমাদের খোঁজ করার জন্য মুশ্রিকরা লোক নিয়োগ করছিল অবশেষে আমরা রাত্রিকালে বেরিয়ে পড়লাম এবং এক রাত ও একদিন এক টানা চলতে থাকলাম যখন দুপুর হয়ে গেল তখন একটি বিরাট পাথর নজরে পড়ল আমরা সেটির কাছে এলাম পাথরটির কিছু ছায়া পড়ছিল আমি সেখানে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য আমার সঙ্গের চামড়াখানি বিছিয়ে দিলাম নবী সাল্লাহ সাল্লাম ওটার উপর শুয়ে পড়লেন আমি এদিক ওদিক খোঁজ নেয়ার জন্য বেরিয়ে পড়লাম হঠাৎ এক বকরি রাখালকে দেখতে পেলাম সে তার বকরিগুলো নিয়ে আসছে সেও আমাদের মতো পাথরের ছায়ায় আশ্রয় নিতে চায় আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কার গোলাম সে বলল আমি অমুকের আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বকরির পালে দুধ আছে কি সে বলল হাঁ আমি বললাম তুমি কি কিছু দহন করে দিবে সে বলল হাঁ সে তার পাল হতে একটি বকরি ধরে নিয়ে এলো আমি বললাম বকরির স্তন দুটি ঝেড়ে মুছে সাফ করে নাও সে এক পাত্র ভর্তি দুধ দহন করল আমার সাথে একটি পানির পাত্র ছিল আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য কাপড় দিয়ে তার মুখ বেঁধে রেখেছিলাম আমি তা হতে দুধের মধ্যে কিছু পানি ঢেলে দিলাম ফলে পাত্রের তলা পর্যন্ত শীতল হয়ে গেল আমি তা নিয়ে নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললাম পান করুন ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমনভাবে পান করলেন যে আমি সন্তুষ্ট হলাম এরপর আমরা যাত্রা করলাম এবং অনুসন্ধানকারী আমাদের পেছনে ছিল